হতপতি পাতিনি কারো কাছে মাওলা তুমি ছাড়া তোমার রহম করম বিনে আমি সর্বহারা হতপতি পাতিনি কারো কাছে মাওলা তুমি ছাড়া তোমার রহম করম বিনে আমি সর্বহারা জপি দমে দমে ঘুমে জাগরণে সদালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ চলার পথে তুমি ওগো সঙ্গী হয়ে যাও পথ ভোলারে আপন করে পথের দিশা দাও চলার পথে তুমি সঙ্গী হয়ে যাও পথ ভোলারে আপন করে পথের দিশা দাও চাই না হতে নামি দামি ও চাই না হতে নামি সবার নজর কারা সবার নজর কারা হাত পাতিনি কারো কাছে মৌলা তুমি ছাড়া তোমার রহম করম বিনে আমি সর্বহারা হাত পাতিনি কারো কাছে মৌলা তুমি ছাড়া তোমার রহম করম বিনে আমি সর্বহারা জপি দমে দমে ঘুমে জাগরণে সদলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ তু চোখ দিলে তুমি তবু তোমার দেখা নাই সব কিছু হারালেও আমি তোমায় পেতে চাই তু চোখ দিলে তুমি তবু তোমার দেখা নাই সব কিছু হারালেও আমি তোমায় পেতে চাই চাই না আমি বাড়ি গাড়ি চাই না আমি বাড়ি গাড়ি মাওলা তোমায় ছাড়া মাওলা তোমায় ছাড়া হাত পাতিনি কারো কাছে মাওলা তুমি ছাড়া তোমার রাহুম করম বিনে আমি সর্বহারা হাত পাতিনি কারো কাছে মাওলা তুমি ছাড়া তোমার রাহুম করম বিনে আমি সর্বহারা জপি দমে দমে ঘুমে জাগরণে সদলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সুপ্রিয় শ্রোতা এতক্ষণ শুনছিলেন সাইফুদ্দিন আল মামুনের কথা সুর ও কণ্ঠে ইসলামী সঙ্গীতের অনবদ্য অ্যালবাম অসহায় যোগাযোগ zero one seven three seven six two six four seven two আর ধারাবর্ণনা ছিলাম আমি আতাউল্লা নুরী সুপ্রসোতা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ